মুক্ত মালার সাথে মাথায় বর্ষায় এলো রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে মুক্ত মালার সাথে মাথায় বর্ষায় এলো রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে মুক্ত মালার दिलोरे सारा गाए गोला पाखি শিখিয়ে দিলোরে ঝুমুর ঝুমুর ঝর্ণা হলো আকাশ চাঁদ আকাশ চাঁদ পুষ্ট দামাল কামাল কামাল বাতাস চাঁদ বাতাস চাঁদ মনের কাতার পাখিটাও ব্যাকুল হলো রে মনের কাতার পাখিটাও ব্যাকুল হলো রে মুক্ত মালার কাপি মাথায় ঘর গায়ে রে আজকে থাকুক এটা বারণ সেটা মানা এটা মানা পদে পদে হরেক রকম নিজেদের সোনা নিজের সোনা বৃষ্টি স্নানে একটু খেলায় যায় না চলো রে বৃষ্টি একটু খেলায় যায় না চলো রে মুক্ত মালার কাটি মাথায় ভয়টা জোরে সারা গায়ে গোলা পানি ছিটিয়ে দিল রে ঝুমুর ঝুমুর ঝর্ণা হলো আকাশ চাঁদ আকাশ চাঁদ দুষ্ট দামাল কামাল জামাল বাতাস চাঁদ বাতাস চাঁদ মনের কাটার পাখিটাও ব্যাকুল হলো রে মনের কাটার পাখিটাও ব্যাকুল হলো রে মুক্ত মালার কাছে মুক্ত মালার চাকরি মাথায় ঘর গায়ে রে মুক্ত চাকরি মাথায় ঘর মুক্ত চাকরি মাথায় লোরে